وبركاته আলাইকুম الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله আলহি ومن وعلى أما بعد প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে আজকের এই পর্ব থেকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করব আমাদের শিশুদের স্বাস্থ্য রক্ষা করতে হলে বা স্বাস্থ্যগত উন্নয়ন সাধন করতে হলে আমাদের করণীয় কি আমরা এই আলোচনাটিকে দুটো ভাগে বিভক্ত করেছি প্রথম ভাগে আমরা আলোচনা করব শিশুদের স্বাস্থ্যগত উন্নয়নের ক্ষেত্রে কোন কোন মূলনীতি আমাদের গ্রহণ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন এবং স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে মেডিকেশন বা তৈব অথবা তিনি যে ঔষধের কথা বলেছেন সে ওষুধ কখনো কখনো ফিজিক্যাল অর্থাৎ তার একটি সেটি কোনো পদার্থকে কেন্দ্র করে আবার কখনো কখনো সেটি স্পিরিচুয়াল অর্থাৎ ঝাড় ফুক অথবা এরকম দোয়া বা প্রার্থনার মাধ্যমে যেই রোগ বা ইত্যাদি দূর করা যায় এবং তার স্বাস্থ্য ঠিক রাখা যায় স্বাস্থ্যকে নিশ্চিত ভাবে সুন্দর রাখা যায় সেই বিষয়টি আমরা আলোচনা করব তো প্রথম যেই বিষয়টি আমরা বলেছি প্রথম যে স্তম্ভ তা হচ্ছে যে শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন তাদের স্বাস্থ্য রক্ষা এবং তাদের সুস্বাস্থ্য তৈরি করতে হলে আমাদের যেই মূলনীতিগুলো অবলম্বন করতে হয় সেগুলো হচ্ছে নয়টি নয়টি মূলনীতি মূলত আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব প্রথম যে মূলনীতিটি তা হচ্ছে শিশুদের স্বাস্থ্য রক্ষা তাদের স্বাস্থ্যগত উন্নয়ন এবং সুস্বাস্থ্য তৈরির ক্ষেত্রে আমাদেরকে তাদের জন্যে খেলাধুলার আয়োজন করতে হবে বিভিন্ন খেলাধুলায় তাদেরকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে এঙ্গেজ করতে হবে অর্থাৎ এগুলো ফিজিক্যাল এক্সারসাইজ অথবা গেমস অ্যান্ড স্পোর্টস যেগুলো তার শারীরিক কসরত বা শারীরিকভাবে তাকে অ্যাঙ্গেজ করে এমন খেলাধুলায় তাকে তাকে উদ্বুদ্ধ করতে হবে তাকে অনুপ্রাণিত করতে হবে তাকে সেখানে তাকে ইনভলভ করতে হবে দু নম্বর যে বিষয়টি তা হচ্ছে শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর এগুলো সুস্থতা রক্ষা করার জন্য এগুলোর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু কাজ করা যেমন তাদেরকে দাঁত মাজা দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই ক্ষেত্রে তাদেরকে অভ্যস্ত করা তাদেরকে দীক্ষিত প্রশিক্ষিত করা তিন নম্বর হচ্ছে তাদেরকে পরিচ্ছন্ন থাকা পুতু পবিত্র থাকা এবং তাদের নখ বা চুল ইত্যাদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই ব্যাপারে তাদেরকে সতর্ক এবং দীক্ষিত করে তোলা চতুর্থত বিষয় হচ্ছে যে শিশুরা খাদ্য এবং পানীয়র ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলী ওসলামের দেখানো সুন্না যাতে তারা পালন করে সেই ক্ষেত্রে তাদেরকে পথ দেখানো পঞ্চম হচ্ছে শিশুরা ঘুমাবে ঘুমানোর ক্ষেত্রে তাদেরকে কি এটিকেট বা ঘুমানোর জন্য তাদেরকে কি পথ পদ্ধতি একটি চিন্তা চেতনা এবং কোন কোন ফর্মেট তাকে ব্যবহার করতে হবে সেই বিষয়টি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব আলোচনা করব আমরা ষষ্ঠত যে শিশুকে তার তাকে শেখাতে হবে যে যে প্রাকৃতিক ঔষধ ব্যবহার করা এই জন্যে প্রাকৃতিক ঔষধ বা প্রাকৃতিক যে প্রোটেকশন এটা আমরা যেটাকে হার্বাল মেডিকেশন বলি এই হার্বাল মেডিকেশন এই এগুলো তাকে শেখানো এগুলো তাকে জানানো সপ্তম যে বিষয়টি তা হচ্ছে যে শিশুরা ঘুমিয়ে পড়বে একটু আগে এবং ঘুম থেকেও তারা উঠবে একটু আগে অর্থাৎ তারা দেরি করে ঘুমাবে না রাতে অনেক দেরি করে ঘুমাবে না আবার সকালে অনেক দেরি করে তারা ঘুম থেকে উঠবে না এই ব্যাপারে তাদেরকে অভ্যস্ত করে তোলা এবং এটি এর মধ্যে কি কি কল্যাণ আছে সে বিষয়টি আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব আমরা আলোচনা করব শিশুদেরকে ছোঁয়াছে রোগ থেকে দূরে রাখা যদি এরকম হয় যে অন্য কারো ছোঁয়াছে রোগ হয়েছে তাহলে সেখানে শিশুকে না নিয়ে যাওয়া এমন কোন একটি স্থান যেখান থেকে রোগ ছড়িয়ে যায় এমন কোন স্থানে তাকে না নিয়ে যাওয়া যেমন হসপিটাল অথবা যেমন গার্বেজ যেখানে রয়েছে অথবা যেখানে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয় এমন জায়গায় যেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে এই সকল জায়গাগুলোতে তাদেরকে না নেয়া আবার পরিবারের সদস্যদের মধ্যেও যদি এমন কেউ থাকে যারা রোগাগ্রস্ত এবং তার যে রোগটা সেই রোগটির ছোঁয়াছে তাহলে সেই জায়গায় শিশুকে না নিয়ে যাওয়া এই বিষয়টি আমরা আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করব অবশ্যই ইনশাল্লাহ সুন্নার আলোকে আর নবম যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে যে শিশুরকে যদি কখনো তার যদি চোখ লাগে বা মুখ লাগে অথবা যদি জিন বা এরকম কোনো কিছু যদি তাকে আছর করে তাহলে সেই ক্ষেত্রে সেগুলো থেকে রক্ষা করার জন্য আমাদেরকে রাসুল্লাহ সাল্লাম যে রোকেয়া রোকেয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক তিনি যেটি শিক্ষা দিয়েছেন শরিয়া কর্তৃক পারমিটেড বা বৈধ করা যে সকল ঝাড়ফুঁক রয়েছে সেগুলো ব্যবহার করা এটিও আমরা এখানে আলোচনা করব আর দ্বিতীয়ত যে বিষয়টি বলেছি দ্বিতীয় স্তম্ভ মানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম শিশুদের চিকিৎসার ক্ষেত্রে তিনি যে পথ পদ্ধতি ব্যবহার করেছেন আমাদেরকে যেই দিক নির্দেশনা তিনি প্রদান করেছেন সেগুলো আমরা এখানে আলোচনা করব যেমন এখানে আমরা অবশ্য সাতটি মূলনীতির আলোকে এটি আলোচনা করব প্রথমত আমরা বলবো যে দ্রুত সে যদি কোনো কোনোভাবে যদি অসুস্থ হয়ে যায় তার যদি স্বাস্থ্যের অবনতি বা হানি ঘটে তাহলে দ্রুত তার চিকিৎসা করার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে শিশু যদি রোগাক্রান্ত হয় যে শিশু হোক না কোনো তাকে দেখতে যাওয়া তার সেবা শুশ্রূষা করা তৃতীয়ত হচ্ছে আলউদ আল হিন্দি অর্থাৎ অর্থাৎ যেটা ইন্ডিয়ান কাঠ বা এরকম একটা বিষয় আমরা পরবর্তীতে যেটা অবশ্যই আলোচনা করব যে সেটি ব্যবহার করে তার চিকিৎসা করা পঞ্চ চতুর্থত আমরা যে বিষয়টি ব্যবহার করব তা হচ্ছে যে কাপিং অথবা হিজামা বলে এটাকে এই হিজামা ব্যবহার করার মাধ্যমে বা কাপিং ব্যবহার করার মাধ্যমে এবং হাঁটানোর মাধ্যমে ইত্যাদি করার মাধ্যমে শিশুকে রোগ নিরাময়ের জন্য চেষ্টা করা এবং তার জন্য দোয়া করা তার জন্য রোকিয়া রসুল্লাহ সাল্লাহ আসলাম যে ঝাড়ফুকের কথা বলেছেন তার মাধ্যমে তার চিকিৎসা করার ব্যবস্থা করা এবং যাতে কোনো হিংসুক দৃষ্টি যাতে তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে হিংসুক দৃষ্টি থেকে চোখ থেকে তাকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা নেয়া এবং শিশুর গলায় বা তার শরীরে এমন কোনো বস্তু না ঝুলিয়ে রাখা যেটা কোরআন এবং সন্না অনুমোদন করে না তো আমরা যেটিকে আমরা জানি যে তাবিজ বা তোমার ইত্যাদি ব্যবহার করে সেরেক তো এই বিষয়টা আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব এখানে আমরা যেই যেই বিষয় আমাদের মূল দৃষ্টি তা হচ্ছে শিশুর স্বাস্থ্য রক্ষা করা মনে রাখতে হবে যে শিশুর স্বাস্থ্য রক্ষা করা এটি কিন্তু আমাদের দায়িত্ব প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব হচ্ছে তার স্বাস্থ্য রক্ষা করা আল্লাহ সুবহানওয়া তার পক্ষ থেকে এটা একটা স্পেশাল ন্যায়ামত যে আল্লাহ সুবহানওয়া তালা আমাদেরকে সুস্বাস্থ্য বা সুন্দর স্বাস্থ্য প্রদান করেছেন রাসুল্লাহ সাল আলিয়াম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকাল আফ ওয়া ওয়াল আফিয়াতা জিহে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আমার স্বাস্থ্য সুস্থ থাকুক এটি আমি স্বাস্থ্যগত সুস্থতা আপনার কাছে আমি কামনা করি এবং তিনি তার চাচা আব্বাস রদি আল্লাহ তালাহুকে তিনি বলেছিলেন যে সালিল্লাহ আফিয়া যে আপনার আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ সুবহানওয়াতার যাতে আপনাকে সুস্থতা দান করেন রাসুল্লাহ সাল আলী আসসালামও আল্লাহ সুবহানওয়াতার কাছে তিনি অসুস্থতা থেকে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে তিনি প্রার্থনা করতেন আল্লাহমা ইন্নি আউজবিকে মিনাল মিন মিনাল আমরাদ ওয়াল আসকাম যে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি বিভিন্ন রোগ থেকে রোগ যে দুরারোগ্য রোগ অথবা সাধারণ রোগ থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি সেগুলো থেকে আপনি আমাকে রক্ষা করুন রাসুল আসলাম বলেছেন একতারিম খামসান খামসিন পাঁচটি জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে রক্ষা করো তোর মধ্যে একটি হচ্ছে ওয়াসেহাতাকা কাবলা সুকমিক তোমার সুস্থতা অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে তুমি তোমার সুস্থতাকে তুমি মূল্য দন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এমন দুটো নেয়ামত যে নেয়ামত মানুষ এই দুইটো নেয়ামত আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিন্তু এই দুটো নেয়ামতের গুরুত্ব মানুষ প্রদান করে না তোমাদের একটা হচ্ছে আসেহা অর্থাৎ সুস্থতা আরেকটি হচ্ছে বল ফারাগ মানে আপনার অবসর সময় তো সুস্থতা আল্লাহ সুবহানুমতার পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সুফানুমতারা সুস্থতার ব্যাপারে কোরআনে সুস্থতার ব্যাপারে কথা বলেছেন যেমন আমরা জানি যে ইয়াকুব আলি সালাতামের তার তার তার যে তার যে কন্যারা সে কন্যারা তার কাছে বলেছিল হজরত মুসা আলি সালাতামকে তাদের কাজে নিয়োগ করার ক্ষেত্রে যে ইয়া আবাদি ইন্না খায়রা মানিস্তা জারতাল কবিউল আমিন হে পিতা আপনি যাকে নিয়োগ করবেন সে যাতে আল কাউই শক্তিশালী হয় তো শক্তিশালী মানে কি অর্থাৎ শারীরিক শক্তির কথা এখানে বলা হয়েছে এবং এই জন্য রসুল ইসলাম বলেছেন আল মুমিন আল কবি যে শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহ তার কাছে অনেক বেশি প্রিয় শারীরিকভাবে দুর্বল একজন ইমানদারের চেয়ে তো শারীরিক সুস্থতা এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার সন্তানকে যদি শারীরিকভাবে সুস্থ রাখতে পারেন তার স্বাস্থ্যগত উন্নয়ন যদি সাধন করতে পারেন তাহলে দুনিয়ার কার্যকলাপেও সে খুবই ভালো করতে পারবে এবং আখেরাতের কার্যকলাপ অর্থাৎ সালাত এবং অন্যান্য যে এবাদতগুলো রয়েছে আল্লাহর দিনের জন্য কাজ করার জন্য তার যে শারীরিক শক্তিমত্তা দরকার এগুলো যদি অ্যাভেলেবল হয় তার মাঝে তাহলে এই শিশু দুনিয়া এবং আখেরাতের সবগুলো কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারবে আল্লাহ সুবাহানুয়ালা এই যে স্বাস্থ্যটিকে আল্লাহ সুফহানুয়াত আমাদের জন্য একটি ন্যায়ামত হিসেবে প্রদান করেছেন আর ইসলাম মানুষের স্বাস্থ্য রক্ষার প্রতি প্রচুর পরিমাণ গুরুত্ব প্রদান করেছে যে বিষয়টা আমি বলেছি বেশ করে শিশুদের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ইসলাম দিয়েছে প্রচুর গুরুত্ব গুরুত্ব গুরুত্ব আরোপ করেছে ইসলাম কারণ হচ্ছে শিশু কিন্তু এমন একটি সময় সে অতিক্রম অতিক্রম করে এর একটা লম্বা সময় আমরা আগে আলোচনা করেছি শিশুকালটি এটি প্রলম্বিত ধরুন জন্ম থেকে শুরু করে বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত এটা কিন্তু একটা বিশাল বড় একটা সময় এই সময় কিন্তু বিভিন্ন রোগ জীবাণু আর তাকে আক্রান্ত করতে পারে আর এই সময় যদি তার স্বাস্থ্যগত উন্নয়ন না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তার স্বাস্থ্যগত উন্নয়ন আর হয় না সেই জন্য এই জায়গাটিতে আমাদের খুবই গুরুত্ব প্রদান করা দরকার রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন অনুপ্রাণিত করেছেন সতর্ক করেছেন যাতে আমরা দ্রুত এবং অব্যাহতভাবে শিশু শিশুদের স্বাস্থ্যের প্রতি আমরা লক্ষ্য রাখি যখনই শিশুরা কোনোভাবে রোগাক্রান্ত হবে তখন দ্রুত তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিই কারণ শিশুরা তো আল্লাহ সুফানোর পক্ষ থেকে আমাদের জন্য একটা গিফট আর তাদের স্বাস্থ্য আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত যদি আমাদের কোনো অবহেলার কারণে শিশুদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় তাহলে হতে পারে যে এর কারণে আল্লাহ সুফানুমাত আলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জন্যে শিশুরা তারা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমানত এবং তাদের স্বাস্থ্যতেই তাদের স্বাস্থ্য আল্লাহর পক্ষ থেকে আমানত অতএব এই দুটো আমানতকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রচণ্ড সাবধান হতে হবে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে আর রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি আমাদেরকে এই ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন যেমন মুসলিম মুসলিম শরীফ এসছে আমরা বলছি যে শিশুদের স্বাস্থ্য রক্ষা করা এখানে দুটো দিক আছে একটা দিক হচ্ছে স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদেরকে স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের কিছু করতে হবে উন্নয়নের একটি দিক আছে সেই দিকটি আমরা বিস্তারিত আলোচনা করব আরেকটি হচ্ছে সে যদি অসুস্থ হয়ে যায় অর্থাৎ তার স্বাস্থ্য রক্ষা একটা হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন আর হচ্ছে স্বাস্থ্য রক্ষা তার স্বাস্থ্য উন্নয়নের জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় দু নম্বর হচ্ছে তার স্বাস্থ্য রক্ষা জন্য জন্য আমাদেরকে কাজ করতে হয় স্বাস্থ্য উন্নয়নের জন্য তো আমাদেরকে যে সকল কাজ করতে যেমন ধরুন তাকে সুস্থ তাকে সুষম খাবার তাকে প্রদান করা এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি তার জন্য রক্ষা করা ইত্যাদি তাকে উদ্বুদ্ধ করা তাকে ভালো জায়গায় রাখা ভালো খাদ্য দেয়া তাকে ভালো ভালো জামা কাপড় পরানো ইত্যাদি তো তার স্বাস্থ্যের স্বাস্থ্যগত উন্নয়ন এবং যে সময় যা তাকে যে খাবার দেয়া দরকার সে সময় তাকে সে খাবার দেয়া এটি হচ্ছে তার স্বাস্থ্যগত উন্নয়ন আর তার স্বাস্থ্য রক্ষা মানে হচ্ছে সে যাতে কোনো রোগে আক্রান্ত না হয় অথবা রোগে যদি আক্রান্ত হয় তাহলে দ্রুত তার রোগের চিকিৎসা করা এটি কিন্তু আমাদের জন্য দায়িত্ব রসুল ইসলাম বলেছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল এবং ইমাম মুসলিম রাহেমুল্লাহ তারা দুজনেই জাহের এমনি আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন রসুলাম বলেছেন লিকুল্লি দা ইন দাওয়া প্রত্যেক রোগের ঔষধ রয়েছে ফাইদা বারি আর যখন ঔষধ কোন রোগকে মানে ঔষধ যদি কোনো রোগকে রোগকে ধরে তখন কি হয় তখন সেই রোগটি নিরাময় হয়ে যায় দুর্বৃত হয়ে যায় মহান আল্লাহ সুবহান ওয়াতালের ইচ্ছায় তার মানে হচ্ছে আপনি যদি কোনো ওষুধ অসুখের এগেইনস্টে যদি কোনো ঔষধ ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ সেই অসুখটি অথবা সেই রোগটি দুর্বৃত হয়ে যাবে এটা রাসুল্লাহ সাল্লাম বলেছেন তবে সেখানে তো proper medication and the consultancy or the prescription from a from an expert medical আর ফিজিশিয়ান তার কাছ থেকে নেয় এটি তো আমাদের দায়িত্ব সেটি একটি ডিফারেন্ট ইস্যু আমরা আরেকটি বিষয় এখানে আলোচনা করছি যে ইমাম আহমেদ বিন হাম্বল ইমাম নাসাই তার প্রত্যেকে উসামা বিন শরিক রেদি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কুন্তু আন্দান নবী সাল্লাহ আলাইসাল্লাম একবার আমি রাসুল ইসলামের কাছে ছিলাম ওজা আতিল আরব তখন বেদুইন্দা তার কাছে আসলো ফাকরু তার বললেন ইয়া রাসুল আল্লাহ নাতা দাওয়া ইয়া রাসুল আল্লাহ হে রাসুল আমরা কি আমরা কি ঔষধ ব্যবহার করব তখন রসুল ইসলাম বললেন নাম হ্যাঁ ইয়া ইবাদ আল্লাহ আল্লাহর বান্দারগণ তাদা ওয়াও তোমরা ঔষধ ব্যবহার করো ফাইন আল্লাহ আজ্জাবাজাল্লাম এমন কোনো রোগ দেন না যে রোগের ঔষধ তিনি নির্ধারণ করেনা না তবে একটি রোগ এর কোনো ওষুধ তিনি নির্ধারণ করেননি ওষুধ তিনি দেননি সেটি হচ্ছে তারা বললেন সেটি কি তিনি বলেন আল হারাম আল হারাম মানে হচ্ছে বার্ধক্য বার্ধক্য যদি আপনি একটি রোগ ধরেন যে বার্ধক্যের কারণে তো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় অথবা বার্ধক্য দূরী করার জন্য কোনো মেডিকেশন আল্লাহ সব হানুয়া তারা প্রদান করেন না কিন্তু এছাড়া অল সর্ট অফ ডিজিজ আর there whatever the uh, sort and the category of the disease, Allah subhanahu wa ta'ala has given the prescription or the medication for the uh, disease. এখানে আমরা তো এই ফিজিক্যাল মেডিকেশনের কথা বলছি আমরা যদি ভূমিকা নিয়ে আলোচনা করছি ফিজিক্যাল মেডিকেশন বা মানে হচ্ছে যেই সকল ঔষধের শারীরিক একটি অবস্থান রয়েছে সেই ওষুধের কথা বলছি কিন্তু অনেক ওষুধ রয়েছে যেগুলোর শারীরিক কোনো অবস্থান নেই আপনি এমনি দেখবেন না যেমন ধরুন ঝাড়ফুঁক করা অথবা দোয়া করে দেয়া এই রকম ওষুধের কথাও রাসুল্লাহ সাল আলি ইসলাম বলেছেন অথবা আমাদেরকে দু ধরনের ওষুধেই ব্যবহারের বিষয় রয়েছে একটির উপরে একেবারে নির্ভর না থাকা দুটোই ব্যবহার করা রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইমাম আহমেদ হাম্বল ইমাম তিরমিদি উভয়ই হজরত আবু হরারা আল্লাহ তালহ থেকে বর্ণনা করেছেন কলা তিনি বললেন কল তুইয়া রাসুল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসুল আর আইতা রোকান নাস্তার কিহা আপনি ঝাড়ফুঁক সম্পর্কে আপনার কি মতামত যেই ঝাড়ফুঁক আমরা ব্যবহার করি আমাদের রোগগুলো থেকে নিরাময় পাওয়ার জন্য এবং এবং ঔষধের ব্যাপারে আপনি কি বলবেন যে ওষুধ দিয়ে তা দা ওয়া বিহি যে ওষুধ দিয়ে আমরা আমাদের রোগকে নিরাময় করি অত নাত্তাকিহা এবং আমরা যদি কোন সতর্কতা অবলম্বন করি যাতে এই রোগ আমাদের না হয় বা ইত্যাদি থেকে আমরা যাতে প্রোটেক্টেড থাকি তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন হাল তারুদ্দ মেন কাদার ইল্লাহি এগুলোকে আল্লাহর যে কাদার আল্লাহর যে তাকদির এই তাকদির থেকে কি আমাদেরকে রক্ষা করতে পারবে তিনটি জিনিস আমরা যদি রোকেয়া ঝাড়ফুঁক করি আমরা যদি ফিজিক্যাল মেডিকেশন যদি আমরা আমরা যদি ঔষধ ব্যবহার করি অথবা আমরা যদি এমনি সতর্কতা মেনটেন করি যাতে এগুলো আমাদের না হয় তাহলে কি আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা থেকে আমরা বাঁচব তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হিয়া মিন কাদারিল্লা এটিও তো আল্লাহর কদর এটাও আল্লাহর প্রকৃতির তাকদির যে তুমি ওষুধ ব্যবহার করলে তোমার রোগ ভালো হবে ওষুধ না ব্যবহার করলে রোগ ভালো হবে না অথবা ঝাড়ফুঁক দিলে ভালো হবে না দিলে ভালো হবে না অথবা দিলে কোনো সব ধরনের রোগ ভালো হবে না এইগুলো যা কিছুই তুমি বলো না কেন everything is from among the pre destination uh, of of Allah subhanahu wa ta'ala predetermination by Allah subhanahu wa প্রত্যেকটি জিনিস আল্লাহ subhanahu wa পক্ষ থেকে নির্ধারিত তিনি এই কাজগুলো সংগঠিত করে থাকেন অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে মেডিকেশন বা এই এই যে এই রোগ এর জন্য ঔষধ ব্যবহার করা এটাও কিন্তু তাকতির অতএব রোগের জন্য ওষুধ ব্যবহার না করে চুপচাপ বসে থাকা এবং মনে করে যে যা তো হওয়ার এমনি হবে এটি কিন্তু কোনো ভালো লক্ষণ নয় কারণ রাসুল্লাহ সাল আলিয়াল্লাম এইরকম কাজকে অনুমোদন করেন না অতএব আমরা এখানে যে হাদিসগুলো বর্ণনা করলাম এই হাদিসগুলো সবগুলোই আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি প্রদান করে যে আমাদের স্বাস্থ্যগত স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য স্বাস্থ্যগত উন্নয়নের জন্য এবং বিশেষ করে শিশুদের স্বাস্থ্য রক্ষা করার জন্য যদি তারা এফেক্টেড হয় কোনো ডিজিজের মাধ্যমে তখন তাদের স্বাস্থ্য উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করা এটি আমাদের জন্য উচিত কারণ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল মুমিন আল কবি খৈরু আহাবিন আল্লাহ মিন আল মিন আদাইফ ওফিকুল্লিন খায়রুন যে দুর্বল শারীরিকভাবে যে দুর্বল এরকম ইমানদারের চেয়ে শারীরিকভাবে যিনি শক্তিশালী এমন ইমানদার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় তবে ওফিকুল্লিন খায়রুন প্রত্যেকের মধ্যেই কিন্তু আল্লাহ প্রত্যেকের মধ্যে আল্লাহ সুফহানুয়া তারা কল্যাণ রেখে দিয়েছেন যিনি দুর্বল তার মধ্যেও কল্যাণ আছে যিনি শারীরিকভাবে সবল তার জন্যেও কল্যাণ তার মধ্যেও কল্যাণ আছে কিন্তু আল্লাহ সুবাহানুমতালা সাধারণত বেশি ভালোবাসেন যে শারীরিকভাবে শক্তিশালী এটি কারণ কি কারণ হচ্ছে দেখুন রাসুল আসলাম বলেছেন যে ওশা বন্যা শাহি ইবাদতিল্লা কেয়ামতের দিন বিচার নিকাশের সময় যখন মানুষ সূর্য একেবারে কিছু মাথার কিছু উপরে থাকবে তখন প্রচণ্ড গরমে মানুষ তারা তারা খুবই অস্থির হয়ে থাকবে সেই সময় আল্লাহ সুবাহানুয়া সাত ধরনের লোকদেরকে আরসের ছায় আশ্রয় প্রদান করবেন ছায়া প্রদান করবেন তোর মধ্যে এক যুবক মানে এক শিশু যে আল্লাহর আবাদতের মধ্যে বেড়ে উঠেছে তো আল্লাহর আবাদতের মধ্যে আপনি কিভাবে তাকে বেড়ে উঠাবেন নিশ্চিত করবেন তার বেড়ে উঠা যদি তার শারীরিক স্বাস্থ্য সুস্থ না থাকে শারীরিকভাবে সে যদি উন্নত শরীরের অধিকারী না হয় যদি স্বাস্থ্যগত সুস্থতার মধ্যে যদি সে জীবনযাপন না করতে পারে এই আমাদেরকে মনে রাখতে হবে যে তাকে স্বাস্থ্যগত তার উন্নয়ন তার সুস্থতা নিশ্চিতকরণ তার রোগ বিরোগ থেকে তাকে মুক্ত রাখুন অথবা রোগ বিরোগ তাকে আক্রান্ত করলে সেগুলো থেকে তার তার নিষ্কৃত নিশ্চিতকরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই সন্না এর আলোকে রসুলাম যা বলেছেন বা তিনি যা করেছেন এবং তার আশপাশে শিশুদেরকে তিনি যেভাবে প্রতিপালন করেছেন লালন পালন করেছেন অথবা শিশুদের জন্য তারা তাদের ফিজিক্যাল গ্রোথের জন্য তাদের হেলথ হেলদি গ্রোথের জন্য অথবা তাদের হেলথ প্রোটেকশনের জন্য রসুলাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলি মূলত আমরা এখানে আলোচনা করব আটটি মূলনীতির আলোকে আমরা প্রথমে বলেছি সেই আটটি মূলনীতি নিয়ে ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা আলোচনা শুরু করব তখনও ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের পাশেই পাব সে প্রত্যাশায় হায়দা ওসল্লাহ সুবহান আলা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ